السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আমরা আলোচনা করতেছিলাম ইতিপূর্বে <clears throat> আপনার তামাত্তু হজ নিয়ে তার মধ্যে ওমরার পর্ব এবং হজের পর্ব শেষ করে ফেলেছি এখন যে কাজটুকু আমরা হ্যাঁ, বাকি রেখেছি সেটা হচ্ছে হাজি সাহেবানরা হজ করতে এসে অনেকগুলো ভুল করে থাকেন সেই ভুলগুলোর দিকে একটু দৃষ্টিপাত করব যেন এই জাতীয় ভুল আমরা না করে বসি কারণ হজ করতে আসি আমরা জীবনে একবার করব হ্যাঁ, সুতরাং এই হজটা যেন সঠিকভাবে হয় ভুল যেন না হয় সেটার চেষ্টা অবশ্যই থাকতে হবে প্রথম কথা হচ্ছে যে কিছু হাজিরা হজ করার এহরাম বাঁধেন ঠিকই কিন্তু তাদের কাজে বুঝে যায় যে তারা একটা ফরজ ইবাদত করতে যাচ্ছেন যে এই চেতনা তাদের মধ্যে নেই হ্যাঁ কারণ এই ফরজ কাজ করতে যাচ্ছেন তারপরও হারাম কাজ থেকে দূরে থাকেন না এটা হচ্ছে মুশকিল কাজ সুতরাং তিনি যখন এবাদতে রত আছেন সেই অনুভূতি তার মধ্যে থাকতে হবে এবং তিনি যে ভালো চরিত্র তার মধ্যে থাকতে হবে এবং যখন ফরজ ইবাদত করতে যাচ্ছেন তখন সেই আবাদতটার ধরন শিখে নিতে হবে যেন সঠিকভাবে জেনে শুনে আবাদত করা হয় অনেকে আছে দেখবেন এই হজ করার সময় হারাম কাজে লিপ্ত হয়ে যায় এবং আপনার হজের নিয়মকানুনের মধ্যে ভুল করে বসে আলেমদেরকে জিজ্ঞাসা করে না এবং এরকমভাবে তাদের মধ্যে এরকমও চেতনা চেতনা নেই যে হজ করার মাধ্যমে আমার চরিত্রের যেন পরিবর্তন হয় বাকি জীবন যেন নতুনভাবে হ্যাঁ চালিয়ে নিতে পারি হ্যাঁ সেই চিন্তা অনেকের থাকে না হ্যাঁ সুতরাং এটা কার্যগত প্রমাণ যে তার হজটা পরিপূর্ণ হয়নি যার এই চেতনা নেই যে আমার জীবনকে পরিবর্তন করব এবং আমাকে অবশ্যই জেনে শুনে সঠিকভাবে হজ করতে হবে এই চেতনা ধারণ করতে হবে অনেকে এই চেতনা ধারণ করে না দ্বিতীয় নম্বর যেটা সেটা হচ্ছে এই যে আপনার রসুল আকরম সাল্লাম একটা হাদিস চমৎকার বলেছেন যে আইনান ইলা তামাসসুহুমান নার আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন মাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ যে দুইটা চোখ সেটা জাহান্নামে স্পর্শ করবে না জাহান্নামের আগুন এক চোখ হচ্ছে যেটা আল্লাহর ভয়ে কাঁদে দ্বিতীয় চোখ হচ্ছে যেটা আপনার রাত্রি যাপন করে আল্লাহর পথে পাড়া দেওয়ার জন্য হুম এই দুইটা চোখ আপনার জাহান্নামের আগুন স্পর্শ করবে না সুতরাং আরাফার দিন হচ্ছে গুরুত্বপূর্ণ দিন যেটা ইতিপূর্বে আমরা জানতে পেরেছি সুতরাং সেই দিন আমরা চোখ দিয়ে ফানি ফেলব নিজের গুণাগুলো মুছিয়ে নেওয়ার চেষ্টা করব আল্লাহর জাহান্নাম আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে নেওয়ার চেষ্টা করব নিজকে এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করব এবং সেই দিন খেয়াল রাখবো যে আরাফার দিনে আল্লাহ শাহানুহ যারা আরাফাতে অবস্থান করেন তাদেরকে নিয়ে ফেরেস্তাদের সাথে গর্ব করে থাকেন সুতরাং সেই সুযোগটাকে কাজে লাগাবো বেশি বেশি সেই সেই দিন ইস্তেকফার করব এবং নিজের জন্য পুরো বিশ্বের মুসলমানদের জন্য আমরা দোয়াতে ব্যস্ত থাকব তৃতীয় কাজ যেটা সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যখন জামরাতে পাথর মারা হয় এই পাথর মারার সময় খেয়াল রাখতে হবে যে আপনার পিলারের মধ্যে নয় নিচে যারা মারবেন তারা পিলার পান কিন্তু উপরে যারা মারবেন তারা তার পিলার দেখেন না হাউজের মধ্যেই মারবেন এটাই হচ্ছে নিয়ম হাউজের ভিতরে মারা এটা হচ্ছে নিয়ম হাউজের বাইরে যদি পিলারে ধাক্কা খেয়ে চলে যায় হ্যাঁ তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না হাউজের মধ্যেই পড়তে হবে হুম এটা হচ্ছে নিয়ম এটা খেয়াল রাখতে হবে কিন্তু হাউজে পড়ার পরে যদি আস্তে গড়িয়ে বাইরে চলে যায় এতে কোনো সমস্যা হবে না হ্যাঁ এটা খেয়াল রাখতে হবে আরেকটা কথা হচ্ছে যে আপনার আরাম থাকা অবস্থায় খেয়াল রাখতে হবে যে মোহরেম অবস্থায় আপনি নিজের শরীরকে অথবা হাতকে আপনার সুগন্ধিময় সাবান দিয়ে ধুতে পারবেন না অনেকে সুগন্ধিময় সাবান ব্যবহার করেন এটা সতর্ক থাকবেন কারণ সুগন্ধি ব্যবহার করা নিষেধ পাঁচ নম্বর যে ভুল করে থাকে যেই ব্যক্তি আপনার হাদি আপনার দেওয়ার সুযোগ নেই হ্যাঁ, অনেক সময় সে কেরান হজ এবং তামাত্তু হজ করতে চান না এটা ভুল বরং যিনি হাতে দেওয়ার উপযুক্ততা না রাখেন তিনিও কেরান এবং তামাত্তু হজ করতে পারেন হুম তিনি কি করবেন তিনটা রোজা হজকালীন সময়ে রাখবেন এবং ষাটটা রোজা নিজের এলাকায় গিয়ে রাখবেন একসাথে রাখবেন অথবা মানে ভিন্ন ভিন্ন করে রাখবেন কোনো অসুবিধা নেই তবে যারা হারাম এলাকায় অবস্থান করে তার তাদের কিন্তু হাদি দিতে হয় না সুতরাং তাদের কোনো হাদি নেই এবং তার বিপরীতে রোজাও নেই যদি দিতে না পারে এটা খেয়াল রাখতে হবে ছয় নম্বর যে কথা সেটা হচ্ছে যে ভালো চরিত্র আমাদের ধারণ করতে হবে হাজিদের খেদমত করার চেষ্টা করতে হবে এবং তাদেরকে কোনো রকম কষ্ট দেওয়া যাবে না এবং তার পক্ষ থেকে কোনো কষ্ট পাইলে ধৈর্য ধারণ করতে হবে সব সময় ধৈর্যটাকে নিজের ভূষণ মনে করতে হবে হজকালীন সময়ের মধ্যে এবং যেই কোনো ভুল করলে আরেকজনকে ক্ষমা করে দিতে হবে এই চেতনা আমাদের মধ্যে যেন থাকে হজকালীন সময়ের মধ্যে সাত নম্বর যে কাজটা সেটা হচ্ছে একজন হাজি তিনি কিন্তু এরামের কাপড় পরিবর্তন করতে পারেন অনেকে যুবক শ্রেণীর আসে হইতে পারে স্বপ্নদোষ হয়ে যাবে তখন কাপড় পরিবর্তন করতে পারেন হ্যাঁ আগেরটা ধুয়ে ফেলতে পারেন এবং তিনি যখনই মনে চায় গোসল করতে পারেন তাতে কোনো সমস্যা নেই আট নম্বর যেটা সেটা হচ্ছে মসজিদ নবীতে মসজিদ নবীর জিয়ারাতকে অনেকে মনে করেন যে বাধ্যতামূলক এটা কিন্তু বাধ্যতামূলক নয় যে মসজিদ নবীকে জিয়ারত করে এটা শূন্যত একটি কাজ এটা হজের আগে করেন পরের করেন এবং সেখানে আপনি নামাজ পড়াটাই উদ্দেশ্য থাকবে কারণ সেইখানে একবেলা নামাজ পড়লে এক হাজার নামাজের সব তাইলে উদ্দেশ্য হবে সেখানে নামাজ পড়ার জন্য আপনি সেখানে সফর করতে যাবেন এবং সেখানে গিয়ে সালাত আদায়ের পর রসুল আকরম সাল্লাম কবর এবং সাহেবাইনের কবর অর্থাৎ আবুকর উমর রদি আল্লাহমার কবর জিয়ারত করবে তারপরে ওই এলাকার মসজিদে কবর জিয়ারত করবে সেখানে নামাজ পড়লে ওমরা সব তারপরে আপনার বাকি আল গরকাত জিয়ারত করে শাহবাদের কবর জিয়ারত করে তাদের জন্য দোয়া করবে তাদেরকে সালাম দিবে এবং সোয়াদাই ওহুদ যারা আছে তাদের জিয়ারত করতে যাবে তাদেরকে সালাম দিবে এবং তাদের জন্য দোয়া করবে যাদের মধ্যে হজরত হামজার দিয়ালু আসেন কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে এই যে কবর জায়াত করতে যাব কবরের মধ্যে সাবি থাকুক যেই থাকুক না কেন হ্যাঁ কবর থেকে আব রসুল আকরমসাল্লামের কবর হোক না কেন তাদের থেকে কিছু চাওয়া যাবে না কোনো মৃত ব্যক্তি থেকে কোনো কিছু চাওয়া যাবে না এবং তাদের কাছে কোনো ফরিয়াদ করা যাবে না কারণ এটা শিরিক আপনার হজকেই বরবাদ করে দিবে এগুলো খেয়াল রাখতে হবে আর হজকালীন সময়ের মধ্যে জিকির আজকারে তো ব্যস্ত থাকতে হবে কিছু জিকিরের নমুনা আমরা দেখাতে চেষ্টা করছি একটা হচ্ছে আরফার দিনে সবচাইতে উত্তম দিন এই দিনে একটা হাদিসের মধ্যে এসেছে রসুল বলেছেন যে দুইটা শব্দ এমন আছে বলতে সহজ এবং কিন্তু পাল্লায় ভারী হবে আল্লাহর কাছে পছন্দনীয় সেটা হচ্ছে সুবাহান আল্লাহ হামদিহি সুবাহান আল্লাহ আদিম সেটাও আমরা বলতে পারি সুরের আরেকটা হাদিসের মধ্যে আরেকটা জিকির এসেছে এগুলো কিন্তু ব্যাপক জিকির এটা কোনো নির্দিষ্ট জিকির না যে এই সময় পড়বে এগুলো ব্যাপক জিকির কিন্তু জিকির যখন করার নিয়ম তব সাই এগুলোর উদ্দেশ্য এবং হজের উদ্দেশ্য আল্লাহর হ্যাঁ জিকিরকে প্রতিষ্ঠিত করা সুতরাং জিকির আজকারে ব্যস্ত থাকতে হবে এই কারণে কিছু বিশুদ্ধ জিকির আমরা হ্যাঁ, বলছি কিন্তু এটা মনে করবেন না যে এইগুলো এখানেই পড়তে হয় অন্য জায়গায় পড়া যাবে না রসুল আকরম সাল্লাম একদা বলেছেন যে তোমাদের কেউ কি প্রত্যেক দিন এক হাজার সোয়াব পাওয়ার কোনো সুযোগ আছে তোমাদের তখন একজন জিজ্ঞাসা করলো বলে যে কিভাবে এক হাজার সোয়াব পাইব তখন রসুল আকরম সাহেব বলেছেন যে তোমরা একশো বার সুহানাল্লাহ বলবে তাইলে এটার পরিবর্তে এক হাজার সোয়াব লেখা হবে এবং এক হাজার গুণা তোমাদের মাফ করে দেওয়া হবে আরেকটা দোয়া পড়তে পারি আল্লাহ ইনি আউদুবিকামিন জওয়াল নিহমাতিকা ওয়া তাহাউরি আফিয়াতিকা ওয়া ফুজাতি নিকমাতিকা ওয়া জামি আসাখাতিক এরকমভাবে আরেকটা দোয়া বিশেষভাবে সবসময় পড়তে পারি আল্লাহ মুসারিফ আল কুলুব সরিফ কুলুবান আলা তো আতিক এরকম বলতে পারি আল্লাহুম্মা ইগফিরলি খাতাই ওয়া জাহলি ওয়া ইসরাফি ফি আমরি ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি আল্লাহুম্মা ইগফিরলি হাজলি ওয়া জিদ্দি ওয়া খাতাই ওয়া আমদি ওয়া কুল্লু যালিকা ইনদি এরকম বলতে পারি আল্লাহুম্মা ইন্নী ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم এরকম ভাবে আরেকটা বলতে পারি আল্লাহুম্মা بعلمك الغيب وقدرتك على الخلق احيني ما علمت الحياة خيرا لي وتوفني اذا علمت الوفاة خيرا لي اللهم إني أسألك خشيتك في الغيب والشهادة وأسألك كلمة الحق في الرضا والغضب وأسألك القصد في الفقر والغنى وأسألك نعيما لا ينفد وأسألك قرة عين لا تنقطع وأسألك الرضا بعد القضاء এরকমভাবে আমরা বলতে চেষ্টা করব এই দোয়াগুলো আমরা যেন বলি কারণ এই দিনগুলো আপনার জিকিরের দিন এবাদতের দিন সুতরাং এগুলাকে কাজে লাগানোর অবশ্যই চেষ্টা যেন আমাদের থাকে আল্লাহ যেন সেই তফিক আমাদেরকে দেন ওয়াসাল আলা নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহবিহি আজমাইন